প্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন প্রভাতী শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম করুণার আধার তুমি অ্যালবামটির কথা লিখেছেন ও সুর দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন সিরাজ মুনির ওসমান গনি আল মুজাহিদি আকবর মাহমুদ শিশুশিল্পী তাহসিনুল হাসান তামিম বিন হুসাইন ও হামিম বিন হোসাইন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাসুদ্দিন আব্দুল বারি ও ওয়ালিউল্লাহ ধারা বর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছে প্রভাতী শিল্পী গোষ্ঠী চর্মনাই বরিশাল আল্লাহ হাফেজ বন্ধুরা দলে দলে প্রভাতী কাফিলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে